সব কিছু ছেড়ে আমাদের সাথে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে শোনো ওরে ফুলের ভ্রম নবীর প্রেমে হলে বিভ শোনো ওরে ফুলের ভ্রম নবীর প্রেমে হলে বিভ তুমি ফুলতে বসিয়া বুঝিম ও তুমি ফুলতে বসিয়া বুঝি চিনচ কে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে শোনো ওরে ডালের পাখি করছো কেন ডাকা ডাকি শোনো ওরে ডাল ডানেতে বসিয়া বুঝি ও তুমি ডানেতে বসিয়া বুঝি ডাকছ নবী কে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে আল্লাহ রসুল শুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে শোনো রে নো শোনো রে নদীর পানি করছো কেন টানা টানি তুমি নদীতে থাকিয়া বুঝি ও তুমি নদীতে থাকিয়া বুঝি খুঁজছ নবীকে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে